الصلاة والسلام وقال صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الله فاكر অশেষ মেহরবানিতে সাবান মাসের সাবান মাসের প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি যে আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সাবান মাস কেন্দ্র করে কত কত মিথ্যাচার এবং বানাওয়ার কথা সমাজে ছড়িয়ে পড়ল আসলে সাধারণ মুসলিম যারা বা জেনারেল শিক্ষিত কোরআন হাদিসের এলেম যাদের কাছে কম এদেরকে এক শ্রেণীর আলেমলামা হাতের পুতুল নাচের পুতুল মনে করে যেভাবে ইচ্ছা সেভাবেই নাচাতে থাকে আর মানুষও এতই কাণ্ডজ্ঞানহীন হয়ে গেল বিবেক বিবেচনা বলে বুদ্ধি বিবেচনা বলে কিছুই নাই একটা ছোট্ট বাচ্চা ছেলে দাড়ি মুজ গজাই নেই সে বক্তব্য দিচ্ছে হাজার হাজার মানুষের সামনে সেও একজন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসেরে করা সে বলছে বক্তৃতার মধ্যে আমাদের নবী ইমানদার ছিলেন এক জাহেল নাদান বলল আমাদের নবী মুসলিম ছিলেন না আর তারই ধারাবাহিকতায় একদম অতি অল্প বয়সে একটা ছেলে সে বলছে আমাদের নবী ইমানদার ছিলেন না না উজুবিল্লা মিদ্দা এসব কথা বলতেও রুচিতে বাধে কিন্তু সমস্যা হল যে হাজার হাজার শ্রোতা সেখানে বসে আছে আর জিজ্ঞেস করছে বলেন কথা ঠিক ঠিক বলে হ্যাঁ কথা ঠিক সবাই বলে দিল ঠিক হয়ে গেল ঠিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে জাতি এলেম কালাম না থাকার কারণে কোরআন হাদিসের এলেম না থাকার কারণে যে যেখানে যা কিছু বলছে সেটাই দলিল হিসাবে মানুষ গ্রহণ করছে মানুষ জিজ্ঞেস করে না মানুষ তালাশ করে না যেটা হয় কেমনি একবার নিজের বিবেককেও জিজ্ঞেস করে না দলিলপত্র তো জানেই না দুনিয়ার সব জিনিসেরই দলিল আছে কিন্তু ইসলাম একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা যেন একটা লাওয়ারিসে পরিণত হয়েছে এতিমখানার এতিমের মূল্য আছে কিন্তু ইসলামের যেন এরকম অবস্থা দাঁড়িয়েছে যে যা পারছে যে যেভাবে পারছে ইসলামকে ব্যবহার করে সে দুনিয়া চালাবার চেষ্টা করছে বন্ধুগণ কোনটা বলি আর কোনটা ছাড়ি একই শুনিলাম আজ গম্ভীরার মুখে গম্ভীরা এটা কি বলছে সে তো গেল অর্বাচীন নাদান জাহেল অপান্তেও অপরিপক্ক অপরিণামদর্শী নিশ্চয়ই কোন এক বিশেষ মহল মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এরকম একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতে কোনো সন্দেহ নেই বিভিন্ন দেশে যে সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে এই সবেরই ধারাবাহিকতায় এটাও একটা কিছু যে কোনো ধরনের একটা অজবরণ লাগিয়ে দিয়ে এই সমস্ত বাজে কথা আল্লাহ নবী মুমিন ছিলেন না মুসলমান ছিলেন না নজুবিল মিল সব কথা বলবে আর এক শ্রেণীর লোক লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ জানাবে তারপরে বলবে যে হ্যাঁ ওয়াজ মাহবিলে মারামারি হয়েছে গোলমাল হয়েছে ওয়াজ মাহবিল বন্ধ কিভাবে এর মোকাবেলা করা যায় খুব সুকৌশলে খুব ধীর স্থির ভাবে খুব বুদ্ধিমত্তার সাথে খুব বিচক্ষণতার সাথে এটার মোকাবেলা যদি আমরা না করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতেই থাকব সম্মানিত দিনী বৈঠকের মসজিদের মুসল্লিয়ানে কেরাম ওই সমস্ত অর্বাচীনদের কথা বাদ দিলাম কিন্তু যাদেরকে বিচক্ষণ মনে করলাম বস্তুনিষ্ঠ আলেম মনে করলাম তাদের কি হালত তারা এখন আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন একবার কবরের আদাব শোনায় দিচ্ছেন একবার ইমাম পৃথিবী আঠারো সাল উনিশ সালে ধ্বংস হয়ে যাবে এরা সন তারিখ উল্লেখ করে দিচ্ছেন আবার দিচ্ছেন নতুন সবক সবক দিয়ে ইমাম মাহাদি এসে গেছেন সৌদি সরকার বন্দি করে রেখেছেন এরপরে যেই আহলাদিসদের নুন রুটি খেয়ে সমস্ত লোকগুলি চলাফেরা করে মাঝাবিদের কাছে পীর মাসায়ক বুজুর্গানে দিনদের কাছে এসব আলেমদের খাওয়া নেই যাই দেখবেন আহলাদিস মসজিদেই খোদবা দিচ্ছে আহলাদিস সমাজেই ওয়াজ করে বেড়াচ্ছে আহলাদিসদের সাথেই তাদের চলাফেরা কিন্তু আলাদিদেরকে সময় মতো কঠিনভাবে কঠোর সমালোচনা করতেও দ্বিধাবোধ করছে না তাই তো বলতে হলো একই শুনিলাম আজ গম্ভীরার মুখে সজাগ থাকতে হবে রমাদান মাস সমাগত রমাদান মাসের প্রথম উপহার একরা বললেন শাহরু রমাদান আল্লাদি উনজিলা কোরআন রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কাদারের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুম মোবারকায় কোরআন নাজিল হয়েছে লাইলাতুম মোবারকা লাইলাতুল কাদার এবং রমাদান মাস তিনটা আয়াতকে সমন্বয় সাধন করতে হবে আল্লামা ইমামদুদ্দিন ইবনু কাসির রাহেমাউল্লাহ বলছেন কোরআন ব্যাখ্যার মূল নীতিতে প্রথম কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে হবে কোরআনের অপর আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা অপর আয়াত দিয়ে করতে হবে এক আয়াতের ব্যাখ্যা ওয়াল কোরআন ইউফাসিন বাদুহু বাদা কোরআনের কিছু অংশ আর অংশের ব্যাখ্যা করে থাকে কোরআনের আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা হবে কোরআনের আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা যদি সম্ভব না হয় তাহলে হাদিস দিয়ে আয়াতের ব্যাখ্যা করতে হবে হাদিস দিয়েও যদি আয়াতের ব্যাখ্যা করা সম্ভব না হয় তাহলে আকুয়ালুস সালাফ সালাফে সালেহীন সাহাবাই আজমাইন তাবেইন ইজাম বাউ তাবিন উলামায় মহাদ্দেসিন উলামায় মুহাক্কিকিন ওলামাই ফোকাহা উলামা উত্তাফসির এই সমস্ত আলেম ওলামাদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী এবং লিসানুল আরব আরব জাতির ভাষা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে দেখতে হবে যে এই শব্দটি আরবি ভাষায় কি ব্যবহার হয় বা কি প্রয়োগ হয় অ্যারাবিয়ানগণ এই শব্দটাকে ভাষাবিদগণ এই শব্দটার ব্যাখ্যা কিভাবে করেছে আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করলে হামিমল কিতাবিল মুবিন ইন্না আনসাল আনজালনাহু ফি লাইলাতি মুবারকা নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি বরকতের রাত্রিতে নবী সাল্লাহ সাল্লাম যখন কিং কর্তব্য বিমোর সমাজ ও জাতিকে শান্তি সমৃদ্ধি ও ঋদ্ধির পথে পরিচালনা করার জন্য ধর্ম প্রচেষ্টা চালানোর পরেও যখন দেখলেন জাহেলিয়াত অক্টোপাসের মতো জাতিকে গ্রাস করে খেয়ে ফেলছে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা সম্ভব তাই তিনি কিং কর্তব্য বিমূর হয়ে চিন্তামগ্ন হেরা গুহায় ধ্যানমগ্ন আল্লাহ পাক বললেন একরা একরা ইয়া মোহাম্মদ আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ঘোষণা জানিয়ে দিলেন একরা পড়ো হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি পড়ো একরা পড়ো নবী সাল্লাহ সাল্লাম বললেন মা আনাবে কারিন আমি পড়তে জানি না মা আনাবে কারিন আমি পড়তে জানি না তিন তিনবার বলার পরে প্রত্যেক বাড়ি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন একরা একরা ইয়া মোহাম্মদ একরা একরা বিসমে রব্বিকাল্লাদি খলক খলকাল ইনসান আমিন আলক ইকরা রব্বুকাল আল্লামা বিল কলম আল্লামাল আজকে আমরা আলেমদের উপর নির্ভরশীল কেন হলাম কেন পড়াশোনা করি না যে পড়াশোনা না করার কারণে নিজেরা কোরআন হাদিস বুঝে নেওয়ার চেষ্টা করি না যারই ফলশ্রুতিতে আলেমদের উপরে আমরা নির্ভরশীল হতে হলাম এবং আলেমদের উপরে নির্ভরশীল হওয়ার কারণেই তারা আজকে জাতিকে নাচের পুতুল কাঠের পুতুল বানিয়ে নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাতে থাকবে পড়ালেখা করে যদি আমরা সে জিনিসটা বুঝে নিতে পারতাম প্রত্যেকটা জিনিস মানুষ বুঝে নেয় একটা মেকার নিয়ে আসছেন ফ্যানটা রাতে ঘরে নেয় সকালবেলা একটা ফ্যান মেরামত করার একটা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে এনেছে মিস্ত্রি বলে দিল যে হ্যাঁ আপনার ফ্যান ওকে আর টাকা দিয়ে আপনি সেরে দিলেন তাকে নাকি নিজের সুইচটা আবার নিজে দিয়ে টেস্ট করে দেখেন যে হ্যাঁ ফ্যানটা ঘুরল কিনা সামান্য একটু কাজ এটুকু বুঝে নেন দুনিয়াবির সমস্ত কাজ এটা বুঝে নেন এটা জুতাটা দিয়ে সিলাই করলো পাশে বসে আপনি ছিলেন না জুতাটা রেখে চলে গেছেন আসার পরে এদিক ওদিকে টিপে টুপে দেখলেন যে সিলাই ঠিক মতো করছে কিনা রংটা ঠিক মতো দিছে কিনা গেলেজটা ভালো করে ওঠেনি বাবা আর একটু গেলেজ মারো সমস্ত দুনিয়াবি সামান্য একটা জুতা সিলাই সেটাও ঠিক মতো হয়েছে কিনা একটা কাপড় সিলাই সেটাও ঠিক মতো হয়েছে কিনা ঘরটা মুছে দিয়ে গেল চাকরানি ঘরটা ঠিক মতো মুছল কিনা প্লেটগুলি ধুয়ে দিয়ে গেল সেটা দেখলো কিনা হলো কিনা ঠিক মতো সব বুঝে নিচ্ছি কিন্তু ধর্মের ব্যাপারে হুজুর যা জানে তাই হুজুরের হাতে ছেড়ে দিয়ে তারপরে আমরা নিশ্চুপ বসে আছি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি বা টিকিট খরিদ করার ধান্দায় আছি রমাজান মাস আসছে রমাজান মাসের প্রথম উপহার হল কোরআন করিম রমাদান মাসের প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে রমাদান মাসকে কেন্দ্র করে পুরা কোরআনকে অর্থ সহ পুরা কোরআন কমপক্ষে একবার রিভাইভ দেওয়ার চেষ্টা করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রামাদান মাসের প্রথম কর্মসূচি ছিল জিবরিল আমিন আলহি সালাতামের সাথে প্রতি রাতে বসতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোরআন শোনাতেন জিবরিল আমিনকে আর জিবরিল আমিন রসুল্লাহ সাল্লামকে শোনাতেন রিভাইজ হতো কোরআন বাড়িতে নিজের স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে মসজিদে বন্ধু বান্ধবের সাথে ইমামের কাছে হাবের সাহেবের কাছে বাবা আমি তো পুরা কোরআন পড়তে পারবো না তবে দশটি সুরা আমার মুখস্থ আছে আমার সুরাগুলি ঠিকমতো হয় কিনা একটু সময় দিয়ে একটু দেখেন তো একটু সময় কোরআনের তালিমের জন্য বের করতে হবে এটাই চিরন্তন সত্য কথা রসুল্লাহ সাল্লাম সারা জীবন নবুয় পালার পর থেকে এলতেকাল করা পর্যন্ত তিনি প্রত্যেক রমাদানে জিবরিল আমিন আলহি সাথে বসে কোরআন মুখস্থ করতেন রিডিং করতেন রিভিশন করতেন রিভাইজ দিতেন বারবার পড়তেন এবং শুনতেন শোনাতেন তাহলে লেখাপড়ার কিছু প্রয়োজন আমার উস্তাদ ডক্টর আব্দুর রহিম কাশগরি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর তিনি ক্লাসে বলছিলেন আশ্চর্য হয়ে গেছিলাম আমি তার কথা শুনে বলছিলেন যে আমি বাসর রাত্রিতে কেতাব নিয়ে ঢুকেছি বাসল ঘরে ডক্টর আব্দুর রহিম কাশগরি আমার উস্তাদ মদিন ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলছেন বাসর রাত্রে আমি কেতাব নিয়ে ঢুকেছি আমার স্ত্রীকে বললাম বাসর রাত্রিতে আমরা দুইজন গল্প গুজব যা করবো আর না করব একটু একটু এলেম চর্চা করি একটা কেতাব নিয়ে আমার স্ত্রীকে ধরিয়ে দিলাম বললাম তুমি পড়ো আমি শুনি আবার আমি পড়ি তুমি শোনো কতক্ষণ যাবৎ দুইজন এলেম চর্চা করলাম বাসর রাত্রিতে স্বামী স্ত্রী আবেগঘন পরিবেশে ডক্টর আব্দুর রহিম কাশগরি বলছেন যে আমাদের বাসর রাত্রিতে প্রথম কাজ হল এলেম চর্চা কেন আল্লাহ পাক প্রথম ফরজ করেছিলেন একলা বিস্মের অব্দিক আল্লাহ দি খালা পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন পৃথিবীতে মানুষ হয় এরকম মানুষ পৃথিবীতে মানুষ হয় এরকম মানুষ পৃথিবীতে যারা মানুষের কাছে আল্লাহর কাছে মর্যাদাবান হন তাদের ভিতরে অনন্য একটা বৈশিষ্ট্য থাকে যেটা সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ওয়াইফ বলছিলেন আমার আম্মার কাছে বলছিলেন যেদিন ডক্টর গালিব স্যার তো তখন ডক্টর হননি যখন এই আসাদুল্লাহ গালিব স্যারের সাথে বিয়ে হয়েছিল তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে এক সময় জেলখানার কয়েদি হিসাবে এই লোক থাকবে যশোর এম এম কলেজের প্রফেসর স্বনামধন্য প্রফেসর প্রফেসর নজরুল ইসলাম যিনি ডক্টর গালিব স্যারের সরাসরি উস্তাদ তিনি বললেন যে আমি এক সময় তার শিক্ষক ছিলাম ডক্টর গালিব স্যারের এখন আমি ডক্টর গালিব স্যারের ছাত্র রাতে ওনার বই পড়ি পরে ওখানে আমি এলেন শিখি আর চট করে বলি জেলে যাওয়ার আগে বলছে এই ছেলেটা তো জেলে যাবে বলছে কিভাবে বোঝা গেল কিভাবে তুমি বুঝলে বলছে আমার ওয়াইফকে বলছি এই ছেলেটাই খোকা জেলে যাবে কেন বলছে যে জেলে যাওয়ার কয়েদিদের লেখার সাথে তার লেখার মিল আছে বিগত দিনে ইমাম এমন তাইমিয়া যা লিখেছে যেই কারণে জেল খেটেছে সেই সমস্ত লেখনী তার ভিতরে আমি পাচ্ছি পূর্বাভাস বোঝা যাচ্ছে ছেলে জেল কাটবে বলছিলাম যে যারা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হন তারা তাদের জীবনের একটা সময় কেউ মিস ইউজ করেন না বাসর রাত্রিতে কত সাহাবি স্ত্রীকে ফেলে যুদ্ধের ময়দানে চলে গেছেন তার ইতিহাস আমরা সবাই জানি বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গে কিছু সময় ব্যয় করার পরে দাওয়াতি ময়দানে চলে গেছেন দাওয়াতি কাজে এরকম ইতিহাস আমরাও কিছু কিছু মানুষের জানি মানুষ যারা পৃথিবীতে দুনিয়াতে কিছু মানুষকে দেওয়ার জন্য আর নিজের পরকালে পাথেও নেওয়ার জন্য আসে তাদের আচরণটাই হয় ব্যতিক্রম ধর্মী যারা গতানুগতিক আচরণ তাদের থাকে না রমাদান মাসের প্রথম কর্মসূচি এলেন এলেন চর্চা করা কাজ যতই করবেন কাজের ফাঁকে ফাঁকে কোরআন চর্চা করা কোরআনের কোরআনকে কিছু টাইম দেওয়া কোরআন কথা বলবে হাসরের ময়দানে সিয়াম কথা বলবে ওয়াল কোরআন ওয়াস সিয়ামু ইয়াসফাআনিল সাহিবিহিমা ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন যখন মানুষ মহা মুসিবতে পড়বে সন্তান ফেলে বাপ পালিয়ে যাবে বাপকে ফেলে সন্তান পালাবে প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে ফেলে পালাবে স্বামী তার স্ত্রীকে ফেলে পালাবে সেই সময় কোরআন এসে আপনার পক্ষে কথা বলবে আর বলবে আই রব মানাতুহুয়ান বলবে হে প্রভু তোমার বান্দাকে আমি রাত্রে ঘুমাতে দেই নাই রাতের কিছু অংশ জেগে জেগে আমাকে তেলাবাত করেছিল তুমি আমার সুপারিশ কবুল করো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সুপারিশ কবুল করা হবে রমাদান মাসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ দান করতেন সহি বুখারিতে হাদিস এসেছে কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজওয়াদান নাস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দানশীল সাল্লামের দানের পরিমাণ বেড়ে যেত যখন জিবরিল আমিন তার সঙ্গে রমাদানে সাক্ষাৎ করতেন জিবরিল আমিন রমাদানে সাক্ষাৎ করতেন রসুল সাল্লাহ সাল্লামের দানের পরিমাণ বেড়ে যেত হাদিস থেকে বুঝা গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমলও রমাদান মাসে বেড়ে যেত আমরা এক শ্রেণীর লোক বলি না বুঝেই বলি আটকা মুসল্লি ক্যা মুসল্লি তিনশো ক্যা মুসল্লি রমজান্যা মুসল্লি এক বক্তা সাহেব বক্তৃতা করতে করতে বলছেন রমজান্যা মুসল্লিদের ঠেলায় মসজিদে জাগা হয় না ওই লোকটা তো রমাদান মাসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন শয়তানকে বেঁধে রেখেছে শয়তান যে বেঁধে রেখেছে তার জ্বলন্ত প্রমাণ মসজিদে জাগা হয় না মসজিদে যে জাগা হয় না যেই লোক সারা বছর আসে না রামাদান মাসে এসেছে এটা তো আল্লাহর হাজারো শুকর তাকে উৎসাহ দিয়ে বলতে হবে ভাই তুমি রমাদান মাসে এসেছ আলহামদুলিল্লাহ তোমার এই এবাদত যেন সারা মাস চলে সারা বছর চলে না বলে আমি তাকে রমজান না মুসল্লি বলে আমি টিটকারি দিলাম রমাদান মাসে মানুষের আমল বেড়ে যাবে অন্য মাসের তুলনায় রাসুলের আমল বেড়ে যেত রাসুল সালাম অন্য মাসের যে পরিমাণ দান করতেন রমাদান মাসের বেশি পরিমাণ দান করতেন রমাদান মাসে রাসুলের আমল যদি পরিবর্তন হয় তা আমার আপনার হবে না কেন রাসুল সালামের দানশীলতা বেড়ে যেত হি নাইয়াল কাহু জিবরিল যখন জিবরিল আমিন তার সঙ্গে দেখা করতেন রসুল্লাহ সাল্লাম বলেন জিবরিল আমিন এসে আমাকে বলতেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশী সম্পর্কে সজাগ থাকো প্রতিবেশী সম্পর্কে সজাগ থাকো তোমার প্রতিবেশী না খেয়ে থাকলে তুমি সজাগ হও তোমার প্রতিবেশীর খোঁজ খবর নাও প্রতিবেশী যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লাম বলেন জিবরিল আমিন যখনই আসেন তখনই এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে বলেন আমার আশঙ্কা হচ্ছে যে প্রতিবেশীকে যেন নিজের মালের ওয়ারেস না বানিয়ে দেয় মনে হচ্ছে যেন প্রতিবেশীর জন্য সম্পদের একটা অংশ নির্ধারিত করার অর্ডার দিয়ে দিবে জিবরিল আমিন যখনই আসেন বলেন হে নবী আপনি মেসাক করুন আপনার দাঁত পরিষ্কার করুন মেসাক করুন দাঁত পরিষ্কার করুন মেসাক করুন দাঁত পরিষ্কার করুন ফেরেস্তাদের রুচি এবং ফেরেস্তাদের আপনার ঘ্রাণ শক্তি অতীব প্রখর রসুল্লাহ সাল্লাম বললেন যারা পেঁয়াজ খায় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা মূলা এই জাতীয় জিনিস যেগুলি খেলে মুখে গন্ধ ছোটে এরা যেন মসজিদে না আসে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু মসজিদে যদি কেউ মূলা খেয়ে বা কাঁচা পিঁয়াজ খেয়ে মুখে গন্ধ নিয়ে মসজিদে আসতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানু তাকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে বাকিও গা কাজ বন্ধ ফেলে দিয়ে আসে যাক তোমাদের বের কেন ফেরেস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় আমাদের কষ্ট কম হয় কারণ আমরা এগুলি কাঁচা পিঁয়াজ দিয়ে ভর্তা খাইয়ে অভ্যস্ত মদিনা ইউনিভার্সিটি অধ্যয়নকালীন সময়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা খেয়ে সকালবেলা নাস্তা খেয়ে ক্লাসে গেছি তো ওই অনেক দূরে ফাঁকে কুয়েতি এক ছাত্র আহমদ আল আনাজি আহমদ আল আনাজি ওই ফাঁকে থেকে হচ্ছে আকালতাল বাসাল আকালতাল বাসাল পেঁয়াজ খেয়েছ তুমি পেঁয়াজ খেয়ে ক্লাসে আসছো কেন এখান থেকে ওখানে গন্ধ পাচ্ছে সেই আল্লাহ আকবার তাদের ঘ্রাণ শক্তি খুব প্রখর ফেরেস্তা এসে তিবরিল আমিন এসে বলেন আল্লাহ নবীকে হে নবী আপনি দান করুন হে নবী আপনি দান করুন হে নবী আপনি দান করুন জিবরিল আমিনের ঠেলায় নসিহত করার ঠেলায় জিবরিল আমিন উৎসাহ দেওয়ার কারণে নবী সাল্লা সাল্লামের দানের পরিমাণ আরো বেড়ে যেত কারিহিল মুরসালা প্রবাহিত ঘূর্ণি বাতাসের মতো প্রবাহিত ঘূর্ণি বাতাসের মতো দানশীলতা বেড়ে যেত দানশীলতা আমাদেরও বাড়ে আমরা কোথায় দান করি দানের জায়গা আমরা চিনি না দান করার ব্যাপারে আমরা বুঝি না কেউ পিতামাতার রুহের মাগ ফেরাতের জন্য রমাদান মাস আসলেই প্ল্যান করে রেখেছে এবার ইফতারি খাওয়াবো মুসল্লিদেরকে হারাম নাজায়েজ যারা ধনী মানুষ তাদেরকে পিতার রুহের মাঘেরাতের জন্য যারা দান করবেন ওটা ছেড়ে গরিব দুঃখী মানুষই পাবে ওটা ধনী লোকের খাওয়ার কোন অধিকার নেই পিতামাতার রুহের মাঘেরাতের জন্য যে দানটুকু আপনি করবেন সেই দানটুকু আত্মীয় স্বজনের রুহের মাঘেরাতের জন্য যেটুকু দান করবেন এটা সেরে গরিব মিসকিনের হক এটা ধনী লোক খেতে পাবেন ইফতারির অনুষ্ঠানে আয়োজন করছেন ধনীও খাচ্ছে গরিবও খাচ্ছে ধনী লোক আগের কাতারে যাচ্ছে গরিবরা না হয় একটু পরেই আসতে পাইলো আর না পাইল তারপরে ইফতারি অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান রাজনৈতিক ইফতারি অনুষ্ঠান ধর্মীয় ইফতারি অনুষ্ঠান বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ইফতারি অনুষ্ঠান অনুষ্ঠান সর্বস্ব আজকে ইসলাম হয়ে গেছে বিলাসবহুল কাজ ছাপিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরাট ইফতার মাহাবিল হচ্ছে সোনারগাঁ হোটেলে ইফতার মাহাবিল হচ্ছে ইফতার মাহাবিল হচ্ছে রূপসী বাংলা হোটেলে ইফতার মাহাবিল হচ্ছে ঢাকা শহরের ভিআইপি কমিউনিটি সেন্টারে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ইফতার মাহাবিলের মহড়া চলছে এটা রাজনৈতিক বা এটা একটা সামাজিক রসম রেওয়াজে পরিণত হয়েছে এদেশে লক্ষ লক্ষ মানুষ রমাদান মাস আসবে কত মানুষ কষ্ট করে আমাদের কাছে অনেক রিক্সাওয়ালা অনেক কলুমজুর অনেক কনস্ট্রাকশনের মিস্ত্রি যারা সিয়াম পালন করেন বলেন শায়েখ যেই ভাঙ্গা পরিশ্রম আমরা করি আমি একজন রিক্সার ড্রাইভার আমি যদি রিক্সা চালাতে গিয়ে ঠিক মতো সিয়াম পালন করি তাহলে আমার রিক্সা চালানো হবে না আমি এখন রমজান মাসে করবো কি আর রিক্সা না চালালে তোমার সংসারও চলবে না তাই আমি ভাইদেরকে অনুরোধ করি রমাদান মাস আসার আগেই দশ কেজি চাউল এক কেজি দুই কেজি ডাউল এক কেজি সুলাবুর আধা কেজি খেজুর এক কেজি চিনি এক লিটার তেল দু কেজি পেঁয়াজ তিন কেজি আলু এরকম একটা কিছু নিত্য প্রয়োজনীয় গরিব দুঃখী মানুষের খাবারের জন্য আলাদা আলাদা প্যাকেট করে আপনার আত্মীয় স্বজন গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের ভিতরে যদি এইভাবে বিতরণ করতে পারেন আমরা যদি প্রত্যেকে এরকম কর্মসূচি নেই অন্তত পক্ষে দশটা দিনের খাবার একজন গরিব মানুষের বাড়িতে পৌঁছে গেল যেই লক্ষ টাকা খরচ করে আমরা ইফতার মাহফিল করব যেই লক্ষ টাকা খরচ করে বাপের রুহের ফেরাতের জন্য এগুলি করব সেই টাকা দিয়েই যদি এই গরিব দুঃখী মানুষের বাড়িতে রমাদান পৌঁছার আগেই খাবার পৌঁছে যায় তারা যেন ওই খাদ্য দিয়ে ওই তাউল দিয়ে ইফতার করে ওই খেজুর দিয়ে ইফতার করে ওই চাউল দিয়ে যেন তাদের সাহারি খাওয়া হয় আল্লাহ আকবর সোহান একটা ভালো কর্মসূচি আমরা নিতে পারি রমাদান মাস উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিতে দান অনুদান দেওয়ার জন্য একটা প্ল্যান তৈরি করতে পারি নিজেদের দান অনুদান নিজেরা দিব আত্মীয় স্বজনের ভিতর থেকে যেখান থেকে যতটুকু পাওয়া যায় সেখান থেকে ততটুকু আনার চেষ্টা করব আপনার আমার আত্মীয়র মধ্যে অনেকেই অবৈধভাবে দান করে কেউ মাজারে দান করছে কেউ খাদার ডাকে চাঁদা দিচ্ছে কেউ বা বাপের রুহের মাগফেরাতের নাম দিয়ে এই সমস্ত বেদাতি অনুষ্ঠান জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এগুলি পালন করে নিজের আমল তো বরবাদ করছে করছেই জাতিকে ক্ষতিগ্রস্ত করছে আমরা যদি রমাজান মাস আসার আগেই অর্থকরী কর্মসূচি তালিমী কর্মসূচি এবার এবাদত এবাদতটা কতটুকু করব দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু আছে সব কিছুর ফাঁকে ফাঁকে নিজের এবাদতের জন্য একটা লিস্ট তৈরি করে একটা মাস্টার প্ল্যান যদি আমরা তৈরি করতে পারি তাহলে রামাদান থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আল রুমরা তুফি রামাদান তাদিলু হজ্জাতান অফি রওয়ায়াতিন হজ্জাতান মাই রমাদান মাসে একটি উমরা পালন করলে সে একটি উমরা হজের সমান নেকি বয়ে আনে অন্য এক বর্ণনায় আসছে আমি নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ পালন করলে যে নেকি পাওয়া যায় সেই পরিমাণ নেকি ওই লোক পাবে যে লোক রমাদান মাসে একটি উমরা পালন করবে উমরা পালন করার সময় আপনার নাই আপনি ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ কোটি কোটি টাকার ব্যবসা আপনার উমরায় যাওয়ার দরকার নাই আপনি বাড়িতেই থাকেন ব্যবসায়ী করেন কত আলেম মোলামা কত হাফেজকারী টাকার অভাবে মক্কার ঘর এক নজর দেখার জন্য দৈনিক কাঁদে আল্লাহর কাছে তাদের দুই একজনকে পাঠায় দেন হজুমরা করে আসুক আপনার ব্যবসা আপনি চালান আপনার টাকা আছে ওর সময় আছে আপনার টাকা আপনি দান করবেন আর ওর সময়ও ব্যয় করবেন আপনার সময় নেই টাকা আছে আর ওর টাকা নেই সময় আছে তা আপনি টাকা দান করবেন আর সে সময় দান করবেন সে ইবাদত করবে হজ করে আসবে ওমরা করে আসবে আপনিও নাকি পাবেন সেও পাবে আল্লাহর ভান্ডারে কমতি নাই আল্লাহ দুইজনকে পূর্ণ উমরার নেকি দিবে দুইজনকে পূর্ণ হজের নেকি দিবে নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব দুঃখী মানুষ আছে পরেজগার আল্লাহ আল্লাহ মানুষ আপনার আশেপাশে অনেক আলেম ওলামা আছেন গরিব মানুষ অনেক হাফেজকারী আছেন গরিব মানুষ যারা আল্লাহর ঘরে যাওয়ার জন্য যাদের দেল কাঁদে আপনি আমি বহুবার গিয়েছি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেতে চায় পারে না আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন আরব দেশের মানুষদের মধ্যে এই জিনিসটা খুব আছে তারা যারা বিয়ে করতে পারে না যেসব যুবক তাদেরকে বিয়ে করার কাজে সহযোগিতা করে এটা তাদের ভিতরে ব্যাপক প্রচলন আছে এই বিয়ে করো না কেন বাড়িতে ঘর নেই এনি আচ্ছা ঠিক আছে টাকা নাও বিয়ে করো এই তুমি উমরায় যাও না কেন উমরায় যাওয়ার টাকা নেই টাকা নাও উমরা করে আস আল্লাহ আকবর সুহান আল্লাহ বিহামদিহি সুহান আল্লাহ রমাদান মাসে দানের ফজিলত বেশি রমাদান মাসে এবাদতের ফজিলত বেশি রমাদান মাসে সিয়াম সালাদ কিয়ামুল্লাইল কোরআন তেলাওয়াত দান সদকা উমরা সমস্ত কিছুর নেকি বেশি এই রমাদান মাস হল আমাদের এবাদতের মৌসুম এই মৌসুমটাকে কাজে লাগাতে হবে কাজে লাগানোর জন্য রমাদান মাস আসার আগেই রমাদান মাসকে স্বাগত জানানোর জন্য রমাদান মাসের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর জন্য আগের থেকেই মাস্টার প্ল্যান তৈরি করে নিয়ে আমাকে আপনাকে কাজে নামতে হবে তাহলে রমাদান মাসকে আমরা সঠিকভাবে ব্যবহার করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করতে পারব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন